তোমারই মনে ধন্য হলো নজর কেড়া এই জি তোমারই পরশ পেয়ে পণ্য পেল আধার ঘেরাবে বিশ্ব আজি তোমারই মনে ধন্য হলো নজর কেড়া পার্বত্র জি তোমারই পরশ পেয়ে পণ্য পেল আধার ঘেরাবে বিশ্ব আজি মনের আগিনায় মনপুত ঠিকানায় মনের আগিনায় মনপুত ঠিকানায় তোমার বসবাস মন জালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা তুমি নবী সবার সেরা তোমারই ওসিলায় চন্দ্র তারা তোমারই আগমনে এই যে তারা খুশিতে হয়েছিল পাগল পাড়া তুমি না বিশ্ববার সেরা তোমারে উসিলায় চন্দ্র তারা তোমারে আগমনে এই যে তারা খুশিতে হয়েছিল পাগল পাড়া প্রাণের ভেতরে গহীন শিহরে প্রাণের ভেতরে গহীন শিহরে তোমারই বসবাস মন জালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা তুমি না বিশ্বর প্রিয় ধরার বুকে সবার চেয়ে তোমার তুলনা নয় যে কেহ তোমার মতো হয় না কেহ তুমি নবী সবার প্রিয় ধরার বুকে সবার চেয়েও তোমার তুলনা নয় যে কেহ তোমার মতো হয় না কেহ প্রাণের ভিতরে গহীন সিহরে প্রাণের ভিতরে গহ শহরে তোমারি বসবাস মন জ্বালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা তোমারি মনে ধন্য হলো নজর কেড়ায় পার্বত্রজি তোমারি পরশ পেয়ে পণ্য পেল আধার ঘেরাবে বিশ্ব আজি তোমারই আগমনে ধন্য হলো নজর কেড়া এই পার্বত তোমারই পরশ পেয়ে পণ্য পেল আধার ঘেরা এই বিশ্ব আজি মনের মন পুতু ঠিকানায় মনের মন পুতু ঠিকানায় তোমারই বসবাস মন জ্বালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা মদিনা মদিনা মদিনাওয়ালা খুদা কে বান্দে কণ্ঠশিল্পী তাহসিন হেলাল সাহেব কথা সুর আবু আইব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস হফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আফওয়াহিব আনসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও